بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে والسماء ذات البروج শপথ বুরুজ বিশিষ্ট আকাশে واليوم الموعود এবং প্রতিশ্রুত দিবসে وشاهد ومشهود শপথ দ্রষ্টা ও দৃষ্টের قتل أصحاب الأخدود ধ্বংস হইয়াছিল কুণ্ডের অধিপতিরা النار ذات الوقود ইন্ধনপূর্ণ যে কুণ্ডে ছিল অগ্নি إذ هم عليها قعود যখন উহারা ইহার পাশে উপবিষ্ট ছিল وهم على ما يفعلون بالمؤمنين شهود এবং উহারা মুমিনদের সঙ্গে যা করিতেছিল তাহা প্রত্যক্ষ করিতেছিল وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد উহারা তাহাদেরকে নির্যাতন করিয়াছিল শুধু এই কারণে যে তাহারা বিশ্বাস করিতে পরাক্রমশালী ও প্রশংসার্হ আল্লাহে الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد আকাশ মণ্ডলীয় পৃথিবীর সর্বময় কর্তৃত্ব যাহার আর আল্লাহ সর্ববিষয়ে দ্রষ্টা إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق যাহারা বিশ্বাসী নরনারীকে বিপদাপন্ন করিয়াছে এবং পরে তওবা করে নাই তাহাদের জন্য তো আছে জাহান্নামের শাস্তি আছে দহন যন্ত্রণা إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير অবশ্যই যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আছে জান্নাত যাহার পাদদেশে নদী প্রবাহিত ইহাই মহা সাফল্য إن بطش ربك لشديد তোমার প্রতিপালকের মার বড়ই কঠিন إنه هو يبدئ ويعيد তিনি অস্তিত্ব দান করেন এবং পুনরাবর্তন ঘটান وهو الغفور الودود এবং তিনি ক্ষমাশীল প্রেমময় ذو العرش المجيد আরশের অধিকারী ও সম্মানিত فعال لما يريد তিনি যাহা ইচ্ছা তাহাই করেন هل أتاك حديث الجنود তোমার নিকট কি পৌঁছিয়াছে সৈন্যবাহিনীর বৃত্তান্ত ফ্রাউন সামুদ ও সামুদের তবু কাফিরা মিথ্যা আরোপ করায় রত এবং আল্লাহ উহাদের অলক্ষ্যে উহাদেরকে পরিবেষ্টন করিয়া রহিয়াছেন بل هو قرآن مجيد বস্তুত ইহা সম্মানিত কুরআন في لوح محفوظ সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ